আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এদেশের প্রতি ইঞ্চি জমিন আমাদের নিকট অত্যন্ত প্রিয় সবুজ পতাকার রক্তি মমতায় জড়িয়ে আছি আমরা সবাই সকল দুঃখ ব্যথা বেদনা ভুলে এদেশকে সমৃদ্ধির পানে এগিয়ে নিতে হবে এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আবার বাংলাদেশ সবুজ পতাকার রক্তিম মমতায় সবুজ পতাকার রক্তিম মমতায় ভুলে যাই সকল ক্লে দেশ আমার পাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা মাঠে ঘাটে করে গায়ের ছেলেরা রং বেরঙের খেলা সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা পথে ঘাটে করে গায়ের ছেলেরা রং বেরঙের খেলা সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা মাঠে ঘাটে করে গায়ের ছেলেরা রং রঙের খেলা ছোট্ট শিশুর ওই কাদা মাখা গায় ছোট্ট শিশুর ওই গায় কত আনন্দের রে আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ চলা চলা করে নদীর পানি তৃপ্তি করে ওই ঢেউ শোনা যায় গান করে যেন কেউ করে নদীর পানি করে ওই দূর থেকে সুমধুর সুর শোনা যায় গান করে যেন কেউ চলা চলা করে নদীর পানি ঠিক করে ওই ঢেউ ভাষায় গান করে যেন কে দুঃখীর মুখে সুখের হাসি ভরা দুঃখীর মুখে সুখের হাসি ভরা স্বপ্নীল পরিবেশ সেই দেশ আমার হাজি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ সবুজ পতাকার রক্তি মমতায় সবুজ পতাকার রক্তি মমতায় ভুলে যাই সকল ক্লেশ সেই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার আমার বাংলাদেশ